কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কত এলো কত গেল কেউ তো ফিরে এলো না কেউ তো কারো বলে যাবার সময়টুকু পেল না কত এলো কত গেল কেউ তো ফিরে এলো না কেউ তো কারো বলে যাবার সময়টুকু পেল না তোমাকেও যে যেতে হবে তাও কি গেছো ভুলিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া রঙিন চশমা পরে চোখে দেখছো রঙিন দুনিয়া কদিন আছো থাকবা কদিন হিসাবটা নাও কষিয়া রঙিন চশমা পরে চোখে দেখছো রঙিন দুনিয়া কদিন আছো থাকবা কদিন হিসাবটা নাও কষিয়া চলতে পথে তামতে হবে এই কথা নাও মানিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যোগ বিয়োগের খাতারে তোর পৌঁছে যাবে জিরোতে ফলাফলের শেষ ঠিকানা হবে ওই কবরেতে যোগ বিয়োগের খাতারে তোর পৌঁছে যাবে জিরোতে ফলাফলের শেষ ঠিকানা হবে ওই কবরেতে জীবনের এই পরিণতি কেন গেলি ভুলিয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া